الصلاة عليك يا رسول الله السلام عليك يا حبيب الله الصلاة عليك يا رسول الله السلام عليك يا حبيب الله الصلاة عليك يا رسول الله السلام عليك يا حبيب الله তোমার প্রেমে পাগল হয়ে গেথেছি মালা তোমার প্রেমে পাগল হয়ে গেথেছি মালা الصلاة عليك يا رسول الله السلام عليك يا حبيب الله الصلاة عليك يا رسول الله السلام عليك يا حبيب الله তোমার কথা বেবে বেবে কেটেছে কত প্রহর তুমি আছো এই হৃদয়ে আছো যে বুকের ভিতর তোমার কথা বেবে ভেবে কেটেছে কত প্রহর তুমি আছো এই হৃদয়ে আছো যে বুকের ভিতর তোমার কথা বেবে ভেবে কেটেছে কত প্রহর তুমি আছো আল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ মন যে আমার যাই যেতে চাই ওই যে সোনার মদিনা দেখব তোমার রোজা খানি এই তো মনের বাসনা মন যে আমার যাই যেতে চাই ওই যে সোনার মদিনায় দেখবো তোমার রৌজা কানে এই তো মনের বাসনা মন যে আমার যাই যেতে চাই ওই যে সোনার মদিনায় দেখবো তোমার রৌজা কানে এই তো মনের বাসনা দেখবো তোমার রৌজা কানে এই তো মনের বাসনা দাও না দিদার স্বপ্নে হলেও মদিনাওয়ালা الصلاة عليك يا رسول الله السلام عليك يا حبيب الله الصلاة عليك يا رسول الله السلام عليك يا حبيب الله তোমার প্রেমে পাগল হয়ে গেতেছি মালা তোমার প্রেমে পাগল হয়ে গেতেছি মালা الصلاة عليك يا رسول الله السلام عليك يا حبيب الله الصلاة عليك يا رسول الله السلام عليك يا حبيب الله الصلاة عليك يا رسول الله السلام عليك يا حبيب الله আলোড়ন চলো এগিয়ে যাই স্বপ্নময় আগামীর পথে